ফৌজি বাণিজ্য ফৌজি বাণিজ্যের আগের পর্বগুলোতে ব্যবসা বাণিজ্যে সেনাবাহিনীর জড়িয়ে পড়ার ইতিহাস পাকিস্তানের প্রভাব এবং কয়েকটি প্রতিষ্ঠানের হালচালের কথা আমরা শুনেছি পঞ্চম পর্বে আমরা নজর দেব সামরিক বাহিনীর ভূসম্পদ কিভাবে বাণিজ্যিক প্রতিষ্ঠানের মুনাফা অর্জনে ব্যবহৃত হচ্ছে সেই দিকে সেনাবাহিনীর সাথে সম্পর্কিত একটি বড় বাণিজ্যিক প্রকল্প হচ্ছে ঢাকা বিমানবন্দরের কাছে বিলাসবহুল পাঁচতারা hotel Radisson water garden hotel এই হোটেলটি প্রতিষ্ঠার উদ্যোগের প্রথম পর্যায়ে এর সাথে জড়িত ছিলেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আমিন আহমেদ চৌধুরী তার কাছ থেকেই শোনা যাক সেই বর্ণনা এটা এইটি সেভেনে থেকে শুরু হয়েছিল প্রথমত হলো যে আমাদেরও যে যারা গেস্ট আসতেন বাইরের থেকে তারা ভিতরে রাখাটা আমাদের জন্য একটু কষ্ট করছিল এবং অল ওভার দি ওয়ার্ল্ড আপনি দেখবেন যে রিটায়ার্ড লোকদের মানে ফাইভ স্টার হোটেল নয় তবে রেসিডেন্সিয়াল অ্যাকোমোডেশন সব জায়গায় করা হয় যাতে করে আপনি যদি কনভোকেশন করেন আপনি যদি বিভিন্ন মিলিটারি সেমিনার করতে চান বিভিন্ন লোকরা আনতে চান তারা যেন থাকতে পারে আর একটা রিকোয়ারমেন্ট ছিল যে যেহেতু তখন হরতাল ছিল নানান ধরনের যানজট সৃষ্টি হচ্ছিল সবাই চাচ্ছিল রেল লাইনের অপোজিটে একটা ভালো হোটেল করা সেই সুযোগটা আমরাও গ্রহণ করি এই জন্য যে এটা সেনা কল্যাণ সংস্থা থার্ড পার্টির মাধ্যমে থাইল্যান্ড স্পন্সর হিসেবে থেকে একটা প্রফেশনাল ম্যানেজমেন্টের কাছে এটা তারা হস্তান্তর করে আমি যখন নাইনটি ফোর এটার চুক্তি করি হলিডে ইনের সাথে সেটা সম্পূর্ণ দায়িত্ব ছিল হলিডে ইন এটাকে করবে পরবর্তীকালে তাই হয়েছে হয়তো ম্যানেজমেন্ট চেঞ্জ হয়েছে রেডিসন এসেছে হোটেলটির পুরোপুরি মালিকানা হচ্ছে আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের এবং এটি পরিচালনার দায়িত্ব নিয়েছে আন্তর্জাতিক হোটেল চেইন রেডিসন স্থাপত্য নকশার দিক থেকে হোটেলটির নান্দনিক সৌন্দর্য যে কারোরই নজর কাড়বে আর যেসব বিলাসিতা বা আরামায়েশের জন্য বিত্তবানেরা পাঁচতারা হোটেলের আতিথ্য গ্রহণ করে থাকেন তার সব কিছুই এখানে আছে চিত্তবিনোদনের সান্ধ্য আয়োজন অতিথিদের মাতিয়ে রাখার জন্য যথেষ্ট আর রেস্তোরাঁগুলোর খাবারের কথাই বলুন কিংবা পানশালার পানীয় অথবা শরীর বা রূপচর্চার সেরা আয়োজনগুলোর সবই রয়েছে এই র্যাডিসন ওয়াটার গার্ডেনে হোটেলটি যে শুধুমাত্র সামরিক ভূসম্পত্তির ওপর প্রতিষ্ঠিত তাই নয় এটি ঢাকা সেনানিবাসের অন্যান্য স্থাপনার কিছু সুযোগ সুবিধাকেও বাণিজ্যিক মুনাফার মাধ্যম হিসাবে ব্যবহার করে থাকে অতিথিদের জন্য যেসব বিশেষ প্যাকেজ রয়েছে তার মধ্যে একটি হচ্ছে গল্ফ প্যাকেজ হোটেলটির ওয়েবসাইটে প্যাকেজটির বর্ণনায় বলা হচ্ছে ঢাকার র্যাডিসন ওয়াটার গার্ডেন হোটেলে এক রাত অবস্থান করে আর্মি গলফ ক্লাবের নাইন হোল গলফ খেলার সুযোগ উপভোগ করুন গল্ফ স্পেশালে অন্তর্ভুক্ত রয়েছে ডিলাক্স কক্ষে রাত্রিযাপন বিনা ভাড়ায় হোটেলের গাড়িতে হোটেল থেকে গল্ফ কোর্সে নিয়ে যাওয়া এবং নিয়ে আসা বিনা ভাড়ায় গল্ফ ক্লাব এবং প্রত্যেকের জন্য আলাদা ক্যাডি আমি এখন হোটেল রেডিসনের গল্ফ প্যাকেজের গাড়িতে করে গল্ফ কোর্সে যাচ্ছি এটি ঢাকা সেনানিবাসের মধ্যে অবস্থিত রেডিসনের যে সমস্ত অতিথিরা এই গল্ফ প্যাকেজ কেনেন তারা এই সুবিধা ভোগ করতে পারেন আপনি যে এই এই কাজ করেন এই যে গল্ফ কোর্সে নিয়ে যাওয়া আসা করেন এরকম কতজন এরকম সাধারণত পান দিনে এভরিডে হয় না হয়তো সপ্তাহে দুই দিন বা তিন দিন এরকম আছে তো পাঁচ সাতজন কি যায় দিনে না তা যায় না না পাঁচ সাতজন হয় না হয়তো দুইজন তিনজন এরকম হয় কারণ আমি যখন বুকিং করতে চেষ্টা করলাম তখন নভেম্বরের শেষ সপ্তাহে কিন্তু বুকিং পাইনি দেখলাম যে গলফ কোর্স বুকড হ্যাঁ গত মাসে একটু ভিড় ছিল বেশি কিছু বল না বললে স্যার হবে ঢাকায় এ ধরনের বিলাসবহুল হোটেল রয়েছে আরও পাঁচটি কিন্তু আর কারো পক্ষেই তাদের অতিথিদের সেনানিবাসের গল্ফ কোর্সে গল্ফ খেলার সুযোগ দেবার কোনো অবকাশ নেই ঢাকার অন্যান্য পাঁচতারা হোটেলগুলোর মধ্যে দুটির মালিকানা বাংলাদেশ সরকারের এবং একটি ব্রিটেনে প্রবাসী বাংলাদেশিদের আর অপর দুটি হোটেলের উদ্যোক্তা পরিচালকরাও নিশ্চিত করেছেন যে র্যাডিসনের মতো প্রাতিষ্ঠানিক পৃষ্ঠপোষকতা পাওয়া তাঁদের পক্ষে অসম্ভব র্যাডিসনের সাথে সেনাবাহিনীর প্রাতিষ্ঠানিক সম্পৃক্ততার কারণে হোটেল শিল্প সম্পর্কে অভিজ্ঞ বিশ্লেষকদের কেউই এ বিষয়ে প্রকাশ্যে কথা বলতে চান না সুতরাং অন্যের জবানিতে একজন বিশেষজ্ঞের বক্তব্য শোনা যাক র্যাডিসন হোটেল সেনানিবাসের প্রায় সাত একর জমির উপর নির্মিত হয়েছে বর্তমান বাজার দরে যার মূল্য একশো কোটি টাকার উপরে ওই ধরনের অঙ্কের বিনিয়োগ কোনো বেসরকারি উদ্যোক্তার পক্ষে প্রায় অসম্ভব আর সে কারণেই ঢাকায় অন্য কোনো পাঁচতারা হোটেলের স্থাপনা র্যাডিসনের একটি ভগ্নাংশ মাত্র এর ওপরে আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের যে অর্থ এই হোটেলে বিনিয়োগ করা হয়েছে সেই একই পরিমাণ বিনিয়োগ কোনো বেসরকারি উদ্যোক্তা যদি ব্যাংক থেকে ঋণ নেন তাহলে তার সুদের হার হবে দশ থেকে চোদ্দ শতাংশ সুতরাং এখানে কোনো প্রতিযোগিতার অবকাশ কোথায় বিষয়টি সম্পর্কে র্যাডিসন হোটেলস অ্যান্ড রিসোর্টসের মূল কোম্পানি কার্লসন হোটেলস ওয়ার্ল্ড ওয়াইডের ব্যাখ্যা জানতে চাওয়া হলে কোম্পানির এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কর্পোরেট কমিউনিকেশনসের পরিচালক জে কৃষ্ণন এক লিখিত বিবৃতিতে জানান আমরা হোটেল ব্যবস্থাপনার কাজ পরিচালনাকারী একটি প্রতিষ্ঠান যারা হোটেলের মালিকদের এই ব্যবস্থাপনা সেবা প্রদান করে থাকি এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আমরা যেসব হোটেল পরিচালনা করি তার কোনোটিতেই আমাদের মালিকানা নেই সুতরাং র্যাডিসন ওয়াটার গার্ডেন হোটেল ঢাকাতেও আমাদের কোনো মালিকানা নেই অতিথি সেবা বা হসপিটালিটি খাতে এটা একটা প্রচলিত রীতি যে স্থাপনার মালিকরা সহযোগিতার ভিত্তিতে ব্যবসার উন্নয়নে নানা ধরনের সুযোগ বা সুবিধাকে কাজে লাগিয়ে থাকেন সেনানিবাসের গল্ফ কোর্স এভাবে একটি হোটেলকে বাণিজ্যিক সুবিধা নেবার জন্য ব্যবহার করতে দেওয়া কতটা যুক্তিসঙ্গত এ সম্পর্কে সেনা সদরের কোনো বক্তব্য পাওয়া যায়নি তবে জেনারেল চৌধুরী এতে কোনো সমস্যা দেখছেন না এটা ধরেন একটা হোটেল হচ্ছে হোটেলে যেখানে সত্ত্বাধিকার সেনা সশস্ত্র বাহিনীও রয়েছে খেলতে দিতে দেওয়াটা খুব যে অযৌক্তিক হবে তা নয় তার কারণে হচ্ছে যে এই জমিটা প্রতীক হিসাবে রাখতে হবে সিভিল এভিয়েশনের রিকোয়ারমেন্ট অনুযায়ী সেই হিসাবে যাতে অন্যেরাই তাকে বিনা কারণে এনক্রোচমেন্ট না করে তাহলে গল্ফ কোর্স করাটি অধিক যুক্তিসঙ্গত সেই হিসেবে করা হয়েছে এবং সেটা যেহেতু একটা ফাইভ স্টার হোটেল রয়েছে সুতরাং হোটেলকেও সেই ফ্যাসিলিটি দেওয়া হচ্ছে তাতে সশস্ত্র বাহিনীর কোনো যে ক্ষতি হতে যাবে বা মিনিস্ট্রি অফ ডিফেন্সের কোনো ক্ষতি হতে যাবে তা তো নয় বরং গল্ফ কোর্সটা যাতে সার্ভাইভ করতে পারে নিজের ইনকাম থেকে সেটাও একটা কমার্শিয়াল দিক তো দেখতে হবে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে বেসরকারি খাতের হোটেলগুলোর মধ্যে একটির উদ্যোক্তা পরিচালক রাজনৈতিক কারণে এক বছরেরও বেশি সময় বিদেশে অবস্থান করেন আর অপর আরেকটি হোটেলের উদ্যোক্তা পরিচালককে সামরিক গোয়েন্দারা বর্তমান প্রধানমন্ত্রীর বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করতে বাধ্য করেছিলেন বলে অভিযোগ রয়েছে হোটেল এবং বিলাসবহুল খাদ্য পানীয় এবং বিনোদন সেবা খাতে র্যাডিসন ওয়াটার গার্ডেন হোটেলই সেনাবাহিনী সম্পৃক্ত একমাত্র প্রতিষ্ঠান নয় ঢাকায় সেনানিবাস সংলগ্ন সড়কে নতুন প্রতিষ্ঠিত আধুনিক fast food shop captain's world army welfare ট্রাস্টেরই প্রতিষ্ঠান আমি এসেছি ক্যাপ্টেন্স ওয়ার্ল্ডের খাবারের দোকান এটা শাহিন স্কুলের পাশে এবং এখানে সব ধরনের পাশ্চাত্যের খাবার পাওয়া যায় লন্ডন বা নিউ ইয়র্ক শহরে যে ধরনের ফাস্টফুড শপ হয় ঠিক সেই ধরনের একটি ফাস্টফুড শপ এটি সংস্থাটি যে তার ব্যবসায়িক কার্যক্রম শুধুমাত্র বিলাসবহুল হোটেলের মধ্যেই সীমাবদ্ধ রেখেছে তা নয় খুব সাদামাটা হোটেলের ব্যবসাও বাদ যায়নি এরকম একটি হোটেল হল দক্ষিণাঞ্চলীয় শহর খুলনার নিউ টাইগার গার্ডেন হোটেল এছাড়াও ওয়াটার গার্ডেন হোটেলস নামে বন্দরনগরী চট্টগ্রামে আরেকটি পাঁচতারা হোটেল প্রকল্প এখন বাস্তবায়নের পর্যায়ে রয়েছে আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টে রয়েছে তিনটি golf club Bhatiari golf and country club Kurmitola golf club এবং সাভার গলফ ক্লাব এসব ক্লাবের সবগুলোই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মালিকানাধীন শত শত একর জমির ওপর প্রতিষ্ঠিত একমাত্র ভাটিয়ারি গল্ফ ক্লাবেরই গল্ফ কোর্স প্রায় ছশো একর জমির ওপর প্রতিষ্ঠিত তবে ভাটিয়ারি গল্ফ ক্লাব লিমিটেড নামে যে কোম্পানি সরকারি এই সম্পদকে বিনোদনমূলক ব্যবসার কাজে লাগাচ্ছে সেই ক্লাবের পরিচালনা পর্ষদে সেনাবাহিনীর বাইরে ধনী ও বিত্তবান কয়েকজন ব্যবসায়ীও রয়েছেন উনিশশো সালে প্রতিষ্ঠার ঠিক দুবছরের মধ্যেই এই ক্লাবের সদস্য সংখ্যা শয়ের কোঠায় পৌঁছে যায় এসব ক্লাবের আয় ব্যয় বা লাভ লোকসানের কোনো হিসাব ক্লাবটির পরিচালকদের বাইরে কারো জানার সুযোগ নেই কিন্তু ভাটিয়ারি গলফ ক্লাবের একটি প্রকাশনায় বলা হচ্ছে Bhatiari golf and country club উনিশশো সালের এগারোই এপ্রিল একটি কোম্পানি হিসেবে যথাযথভাবে রেজিস্ট্রি করা হয় এবং জাতীয় পর্যায়ের একটি ক্রীড়া প্রতিষ্ঠান হিসেবে তা জাতীয় রাজস্ব বোর্ডের স্বীকৃতি লাভ করেছে যার অর্থ হল এই ক্লাবের যেসব দান বা সাহায্য আসবে তার ওপর কোনো কর প্রযোজ্য হবে না সাভারের গলফ ক্লাবটি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে প্রায় উনসত্তর একর জমির ওপর বর্তমানে এর সদস্য সংখ্যা সাড়ে সাতশো জন যার মধ্যে প্রায় চল্লিশ শতাংশ হলেন সেনাবাহিনীর বাইরের লোক এমনকি এদের মধ্যে প্রবাসী এবং বিদেশিও রয়েছেন সেনানিবাস সংলগ্ন এসব গলফ ক্লাবের প্রধান হচ্ছেন সংশ্লিষ্ট সেনানিবাসের জেনারেল অফিসার কমান্ডিং বা জিওসি আর পরিচালকদেরও সংখ্যাগরিষ্ঠরা কর্মরত সেনা কর্মকর্তা এসব রাষ্ট্রীয় সম্পদ একটি বিশেষ গোষ্ঠীর কাজে ব্যবহৃত হচ্ছে কিভাবে সে প্রশ্নের জবাব অবশ্য সেনা সদর থেকে পাওয়া যায়নি তবে এসব ক্ষেত্রে সাধারণভাবে সেনাবাহিনী কি ধরনের নীতি অনুসরণ করে থাকে জানতে চাইলে সাবেক অ্যাডজুটেন্ট জেনারেল অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আমিন আহমেদ চৌধুরী বলছেন নর্মালি আর্মিতে হেডকোয়ার্টার বেসডে গল্ফ কোর্স থাকে বাট ফাইটিং ফরমেশনের বা ফাইটিং ইউনিটের আশেপাশে তেমনভাবে গল্ফ কোর্স গড়ে ওঠে না তার কারণ ফাইটিং ইউনিটের লোকজন বিকালবেলা খেলতে হয় ট্রুপসের সাথে এবং সকালবেলা প্যারেড পিটি এবং খেলাধুলার সাথে সম্পৃক্ত থাকতে হয় অফিসারদেরকে সেই হিসাবে হয়তো ফাইটিং ইউনিটের বা ফাইটিং ফরমেশনের আশেপাশে গল্ফ কোর্স তেমনভাবে গড়ে ওঠে না পিণ্ডিত জিএইচ কোর্সের পাশেই গল্ফ কোর্স ছিল কিন্তু লাহোরে এত বড় ক্যান্টনমেন্ট সেখানে কিন্তু গল্ফ কোর্স ছিল না এখানে সাভারে তারা করেছেন সেটা কিছুটা হলো সেনা বাহিনীর যে আইনসম্মত যোগাযোগ অনেক সময় ব্যাহত হতে পারে বা যোগাযোগের মাত্রাটা বেড়ে যেতে পারে যেটা সেনাবাহিনীর শৃঙ্খলার জন্য খুব মনোপুত কার্যক্রম নয় সশস্ত্র বাহিনীর প্রায় সব বাণিজ্যিক উদ্যোগের প্রাথমিক পুঁজির যোগানদাতা হল সরকার কিন্তু সরকারের এ ধরনের নীতি কতটা যৌক্তিক সে প্রসঙ্গ ফৌজি বাণিজ্যের ষষ্ঠ পর্বে